হবে তোমার জয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরাজয় তোমার হবে হবে জয় যদি নাও অস্ত্র হাতে যদি নাও অস্ত্র হাতে হবে তোমার জয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরাজয় তোমার হবে হবে জয় যদি নাও অস্ত্র হাতে যদি নাও অস্ত্র হাতে যদি নাও অস্ত্র হাতে হবে তোমার জয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরাজয় তোমার হবে হবে জয় যে সপ্তদশ আরোহী বঙ্গ করেছে জয় তোমাদের মাঝে লুকিয়ে আছে তাদের পরিচয় যে সপ্তদশ আরোহী বঙ্গ করেছে জয় তোমাদের মাঝে লুকিয়ে আছে তাদের পরিচয় যদি বুক টান করে দাঁড়াতে পারো হবে না তোমার ক্ষয় হবে হবে জয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরাজয় তোমার হবে হবে জয় যদি না অস্ত্র হাতে যদি না অস্ত্র হাতে হবে তোমার জয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরাজয় তোমার হবেই হবে জয় যদি নাও অস্ত্র হতে যদি নাও অস্ত্র হতে হবে তোমার জয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরাজয় তোমার হবেই হবে জয় চারিদিকে নাস্তিক মুরতাদ জালিমি শাসক দেখো তুমি কেমনে ঘুমিয়ে থাকো চারিদিকে নাস্তিক মুরতাদ জালিমি শাসক দেখো তুমি কেমনে ঘুমিয়ে থাকো কোরআনের রাজ গড়তে যদি তোমার জীবন যায় কোরআনের রাজ গড়তে যদি তোমার জীবন যায় তবে তোমার কিসের ভয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরাজয় তোমার হবে হবে জয় যদি নাও অস্ত্র হাতে যদি নাও অস্ত্র হাতে হবে তোমার জয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরাজয় তোমার হবে হবে জয় যদি নাও অস্ত্র হাতে যদি নাও অস্ত্র হাতে কত মানুষ রক্ত দিল জীবন দিল কত তারাও কিন্তু দেখতে ছিল তোমার আমার মতো কত মানুষ রক্ত দিল জীবন দিল কত তারাও কিন্তু দেখতে ছিল তোমার আমার মতো এসো তাই শপথ করি আল কোরআনের দেশে গড়ি এসো তাই শপথ করি আল কোরআনের দেশে গড়ি নবীর রক্তে মাথা ইসলাম কায়েম করতে এ বাংলায় হবেই হবে জয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরাজয় তোমার হবেই হবে জয় যদি না অস্ত্র হাতে যদি না অস্ত্র হাতে হবে তোমার জয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরাজয় তোমার হবে হবে জয় হবে হবে জয় যদি নাও অস্ত্র হাতে যদি নাও অস্ত্র হাতে হবে তোমার জয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরাজয় তোমার হবে হবে জয় এনজিও নামে সেই খেক শিয়াল রাউনি দুশো বছর আগে যাদের দাদা এসেছিল এনজিও নামে সেই কেকশিয়াল রায়ের দুশো বছর আগে যাদের দাদা এসেছিল হাস মুরগি নয় হাস মুরগি নয় ওরা খায় যে দেশের মাথা সেবা শিক্ষার নামে কয় মিষ্টি মধুর কথা এনজিও নামে সেই কেকশিয়ালরা এলো দুশো বছর আগে যাদের দাদা এসেছিল এনজিও নামে সেই কেকশিয়ালরা এলো দুশো বছর আগে যাদের দাদা এসেছিল বুদ্ধিতে কেকশিয়াল আর শক্তিতে চিতা এদেশের বুদ্ধিজীবী মির্জাফরদের নেতা ওরা বুদ্ধিতে খেকশিয়াল আর শক্তিতে চিতা এদেশের বুদ্ধিজীবী মির্জাফর মিতা পারি দিয়ে এলো সাত নদীতে রবি পারি দিয়ে এলো সাত নদীতে রবি আমাদের দুঃখে ওদের কাঁদে নাকি দিল আমাদের দুঃখে ওদের কাঁদে নাকি দিল এনজিও নামে সেই কেক শিয়ালরা এলো দুশো বছর আগে যাদের দাদা এসেছিল এনজিও নামে সেই কেক শিয়ালরা এলো দুশো বছর আগে যাদের দাদা এসেছিল হাসি মুরগি নয় ওরা খায় যে দেশের মাথা হাসি মুরগি নয় ওরা খায় যে দেশের মাথা সেবা শিক্ষার নামে কয় মিষ্টি মধুর কথা এনজিও নামে সেই কেক শিয়ালরা এলো দুশো বছর আগে যাদের দাদা এসেছিল মায়ের চেয়ে বেশি এ যে মাসির দর শিয়ালের কাছে যেন মুরগি আমানত মায়ের চেয়ে বেশি এ যে মাসির দরদ শিয়ালের কাছে যেন মুরগি আমানত জীবন সঙ্গী বানর কুকুর জানে না কে বাপ ওদের জীবন সঙ্গী বানর কুকুর জানে না কে বাপ মানবাধিকারের নামে করছে আজ বিলাপ এনজিও নামে সেই খেক শিয়ালরা এলো দুশো বছর আগে যাদের দাদা এসেছিল হাসি মুরগি নয় ওরা খায় যে দেশের মাথা এদেশের বুদ্ধিজীবী মির্জাফরদের মিতা ওরা সেবা শিক্ষার নামে কয় মিষ্টি মধুর কথা এনজিও নামে সেই খেক শিয়ালরা এলো দুশো বছর আগে যাদের দাদা এসেছিল শিক্ষা সেবা নিঃশর্তে করতে নয় রাজি সেবার নামে ধর্ম প্রচার আর ধোকাবাজি শিক্ষা সেবা নিঃশর্তে করতে নয় রাজি সেবার নামে ধর্ম প্রচার আর দোকাবাজি মুখোশ পরে গিলে খেতে চায় বাংলাদেশ মুখোশ পরে গিলে খেতে চায় বাংলাদেশ গর্জে ওঠো বীর মুজাহিদ করতে ওদের শেষ গর্জে ওঠো বীর মুজাহিদ করতে ওদের শেষ এনজিও নামে সেই খেকশিয়ালরা এলো দুশো বছর আগে যাদের দাদা এসেছিল হাসি মুরগি নয় ওরা খায় যে দেশের মাথা এদেশের বুদ্ধিজীবী মির্জাফরদের জাফরদের মিতা সেবা শিক্ষার নামে কয় মিষ্টি মধুর কথা মিষ্টি মধুর কথা এনজিও নামে সেই খেক শিয়ালরা এলো দুশো বছর আগে যাদের দাদা এসেছিল দুশো বছর আগে যাদের দাদা এসেছিল